আবদুল্লাহ ইবনু আবু আউফা রদেলাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন খায়বারের যুদ্ধের সময় আমরা ক্ষুধায় কষ্ট ভোগ করছিলাম খায়বার বিজয়ের দিন আমরা পালিত গাধার দিকে এগিয়ে গেলাম এবং তা জবেহ করলাম যখন তা হাড়িতে ফুটছিল তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ঘোষণা দানকারী ঘোষণা দিল তোমরা হাড়িগুলো উপর করে ফেলো গাধার গোস্ত হতে তোমরা কিছুই খাবে না আবদুল্লাহ ইবনু আবু আউফা রদিল্লাহ তালাহু বলেন আমরা বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ কারণে নিষেধ করেছেন যেহেতু তা হতে খুমুস বের করা হয়নি রাবি বলেন আর অন্যরা বললেন বরং তিনি এটাকে অবশ্যই হারাম করেছেন সাইবানি বলেন আমি এ ব্যাপারে সাইদ ইবনু জুবাই রদিল্লাহ তালাহুকে জিজ্ঞেস করলাম তিনি বললেন নিশ্চিতই তিনি তা হারাম করে দিয়েছেন